দশ নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি ইমাম হাসান একজন ছাত্র জি আমাদের দেশের মানুষ হাসানের সাথে এমাম লাগিয়ে দেয় এমাম হাসান এমাম অমুক আসলে এই এমাম নাম রাখাটা খুব পছন্দনীয় না যাই হোক নাম তো বাপ মা রেখেছে সুতরাং যে যেই ব্যক্তির নাম রাখা হয়েছে তার কোনো অধিকার বা ক্ষমতায় ক্ষেত্রে কাজ করে না তারপরেও নামগুলি আমাদের ভালোর দিকে পরিবর্তন করে দেওয়াটা ভালো বলছেন আমি একজন ছাত্র আমার প্রশ্ন হলো যদি কেউ মরণ ব্যাধিতে আক্রান্ত হয় এবং সে জানে যে খুব শীঘ্রই সে মারা যাবে তখন কি তার তবা কবুল হবে হ্যাঁ অবশ্যই কবুল হবে মরণ ব্যাধিতে থাকলেই যে মারা যাবে যদিও খুব আশঙ্কা রয়েছে বা সম্ভাবনা রয়েছে যে আর হয়তো বাঁচব না বা বাঁচবে না কিন্তু তার মানে এটা যে তার দরজা তবার বন্ধ হয়ে গেছে তবার দরজা বন্ধ হয় প্রতিটি ব্যক্তির সামনে কখন যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় যখন তার সামনে তার মৃত্যু নিশ্চিত হয়ে যায় সেটা কখন যখন মরণের ফেরেস্তাদেরকে চোখের সামনে দেখতে পায় জি সে অদৃশ্য দেখতে পায় মালাকুল মত চলে এসেছে রহমতের ফেরেস্তা চলে এসছে ভালো মানুষের রুহ নিয়ে যাওয়ার জন্য অথবা আজাবের ফেরেস্তারা চলে এসছে সেই সময় তবা করলে তবার দরজা বন্ধ হয়ে যায় তবা কবুল হয় না এই মরম হাদিস ত্রিমিজিতে রয়েছে বিভিন্ন মাজায় রয়েছে মুসনাদ আহমদ রয়েছে হাদিসটি হাসান রসুল উল্লাহন বলেছেন বান্দার তহবা কবুল হয় যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা শুরু না হয় কণ্ঠনালীতে আত্মা না পৌঁছিয়ে যায় সুতরাং যতই মারাত্মক রোগে আক্রান্ত হোক না কেন কোনো ব্যক্তি একেবারে শেষ অবস্থায় তারপর তবা দরজা খোলা আছে যতক্ষণ পর্যন্ত আখেরাতের দৃশ্য বা মালাইকাকে না দেখে নিয়েছি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে তো অবদরজা বন্ধ হবে কখন হাত্তা তাতুল মুসলিম হাসি যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে কিয়ামতর বড় লক্ষণ দেখতে পাবে তখন তবা করলে আর তবা কবুল হবে না